আরকানুল ইমান ইমানের <clears throat> যে রোকন কয়টি আরকানুল ইমান যে ছয়টি বাংলাদেশে সাতটা <laughs> কিন্তু এমনি আরকানুল ইমান ছয়টা কারণ আমরা একটু বেশি ধার্মিক না বেশি পণ্ডিত এজন্য আমাদের একটা বেশি থাকে সব জায়গায় হ্যাঁ, কম থাকে না এশার নামাজ আমাদের দেশে বাংলাদেশে কয় রাখাত জি সতেরো রাকাত বাংলাদেশে এশারের নামাজ কেউ কাউকে যদি জিজ্ঞেস করেন ভাই এশার নামাজ কয় রাকাত সতেরো রাকাত এশার নামাজ হলো চার রাকাত কিন্তু বাংলাদেশে সতেরো রাকাত জুমার নামাজ কয় রাকাত বাংলাদেশে কয় রাকাত যে অনেক রাকাত প্রথমে আট রাকাত তারপরে দুই রাকাত দশ রাকাত দশে আর ছয়ে ষোলো রাখা ষোলো আর দুই আঠারো রাখা বাংলাদেশে জুমার নামাজ আঠারো রাখা তা এক লোক মনে করে যে আমার এত সময় নেই আঠারো রাখার নামাজ পড়ার জন্য তা নামাজে পড়বো না কারণ আঠারো রাখার নামাজ পড়তে হলে তো অনেক সময়ের দরকার এশার নামাজ সতেরো টাকা পড়তে হলে তো অনেক সময়ের দরকার এত সময় নাই এই জন্য উনি পড়বে না দুনিয়া সব কিছুর জন্য সময় আছে কিন্তু এত রাখাত নামাজ মানে প্রথমেই লোকটা ভয় পেয়ে গেল একজন বেনামাজি তাকে বললাম যে ভাই আসেন সতেরো টাকাত নামাজ পড়ে যান সে তো ভয়ে বলে যে না আমার কাপড়টা পাক নাই কাপড় না পাক ওই সতেরো টাকাতের কথা শুনেই তার কাপড় না পাক হয়ে গেছে যদি বলতাম যে ভাই সতেরো টাকা পড়া লাগবে না আসেন চারি রেখাত আসার নামাজ খালি চারি রেখাত আসেন চারি রেখাত পড়েন তো কত যে আজকে পড়েনি চারি রেখাত পড়তে পড়তে তার কাছে যখন ভালো লাগতো যখন ইমানের মজা ইমানের স্বাদ যখন চলে আসতো এই দেশের লোকেরা একসময় নাকি চা খাইতো না তখন ফ্রি খাওয়াইতো ফ্রি খাওয়াই খাওয়াই চার মজা বুঝাই দিছে বুঝাই দেওয়ার পরে এখন দেখেন চা পাতার কি দাম তারপরেও কিন্তু আমরা খাইতেছি কিনে কিনে খাইতেছি ওই মজা বুঝে গেছি এখন ওই লোক যখন নামাজের মজা বুঝে যেত ইমানের মজা বুঝে যেত এবার তাকে সতেরো টাকা না তারা যদি কোন নামাজ পঞ্চাশ টাকা সে পঞ্চাশ টাকা তো পড়বে সুহান আল্লাহ এই জন্য আমরা যে কথাটা বলতেছিলাম যে যে আমাদের দেশে এই সব মানে ইমান আরকানুল ইমান কয়টা সাতটা কিন্তু আসলে আরকানুল ইমান কয়টা ছয়টা এক নম্বরটা কি আল ইমান বিল্লাহ আল্লাহর উপরে ইমান দুই নম্বরটা আল ইমান বিল মালা ইকা মালাইকাদের উপরে ইমান তিন নম্বরটা আল ইমান বিল কুতুব চার নম্বরটা আল ইমান বিল রসুল পাঁচ নম্বরটা আল ইমান বিল ইয়মেল আখের ছয় নম্বরটা আল ইমান বিল কাদার এই ছয়টি হলো আর কানুলি ওয়াল বাসে বা আল মাউদ যেটা সাত নম্বর যেটা সেটা ইয়মে আখেরেরই একটা অংশ ইয়মে আখের বলতে কি বুঝায় আখেরাত বলতে কি বুঝায় আল্লাহ পাক কোরআনে কারিমে সবচেয়ে বেশি যে বিষয়ে আলোচনা করেছেন সেই বিষয়টা কি জি সবচেয়ে বেশি কোরআনে কারিমে আলোচনা করেছেন মারেফাতুল্লাহ আজাল্লাহ আল্লাহর পরিচয় আল্লাহ কে আল্লাহকে জানার জন্য আল্লাহ আল্লাহর পরিচয় আল্লাহর মারেফত এটাই কোরআনের অর্ধেকের বেশি আয়াত শুধুমাত্র আল্লাহর পরিচয় আল্লাহকে এজন্য দেখবেন কোরআন একাডেমি প্রতি পৃষ্ঠা পৃষ্ঠা আল্লাহর পরিচয় আছে এমন কোনো পৃষ্ঠা নাই কোরআন একাডেমি যেখানে আল্লাহ রব্বুল্লা আলমিনের পরিচয় দেওয়া হয় নাই কোরআন একাডেমি শুরু হয়েছে আল্লাহর পরিচয় দিয়ে আলহামদুলিল্লাহ আলামিন একজন বলতেছে আলহামদু সমস্ত প্রশংসা আল্লাহ বলেন যে বান্দা সমস্ত প্রশংসা কার জন্য বান্দা বলে লিল্লা সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্য আল্লাহ পাক বলেন মানিল্লাহ আল্লাহটাকে আল্লাহর জন্য যে সব প্রশংসা আল্লাহকে এবার আপনি আল্লাহর পরিচয় দিলেন রব্বিল আলামিন আল্লাহ হইলেন রব্বুল আলম